गोविन्द दामोदर माधवेति गोविन्द दामोदर माधवेति गोविन्द दामोदर माधवेति শিশিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাত জানিয়েছেন সম্বন্ধ জ্ঞানের পরিপুষ্টি বিনা কখনোই অভিধেয় শুরু হয় না অর্থাৎ ভজন শুরু হয় না ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপা জানিয়েছেন যতক্ষণ পর্যন্ত না সম্বন্ধ জ্ঞানের পরিপুষ্টি লাভ হয় ততক্ষণ পর্যন্ত ভগবত ভজন শুরু হয় না অর্থাৎ অভিধেয় অঙ্গ শুরু হয় না আমরা অনেকেই দীক্ষা লাভ করেছি কিন্তু ছিল সরস্বতী ঠাকুর জানাচ্ছেন দীক্ষা হয়েছে অথচ দিব্যজ্ঞান লাভ হয়নি এটা কি করে হলো ছিল সরস্বতী ঠাকুর জানাচ্ছেন দীক্ষা মানেই দিব্যজ্ঞান লাভ হবে এমন হতে পারে শতকরা শতভাগ শরণাগতি হয় নাই ওই জন্য অল্প হলো কিন্তু হবে ধীরে ধীরে সর্বাঙ্গীনভাবে গুরুচরণের শরণাপত্তির মাধ্যমে অপ্রাকৃত জগতের কথা অনুভবের বিষয় হবে আদৌ গুরু পদাশ্রয় তসমাৎ কৃষ্ণ দীক্ষাদি শিক্ষানম শিল রূপবাদ হরিব শিল রূপবাদ রসামৃত সিন্ধু নামক গ্রন্থে জানিয়েছেন আদৌ পদাশ্রয় তসমাৎ কৃষ্ণ দীক্ষাদি শিক্ষানম আদৌ গুরুচরণে অর্থাৎ কোনো মহাপুরুষের চরণে আমার শরণাগতি সিদ্ধ হবে আর তার চরণে আমার মস্তক বিক্রয় করবার ইচ্ছা হবে সেটাকেই বলে শরণাগতি সেই সময় গীতার উপদিষ্ট সেই বচন তদ্বিদ্ধি পরিপাঁতেন পরিপেষণ সেবয়া উপদীক্ষান্তিতে জ্ঞানম জ্ঞানীন তত্ত্বদর্শিন এইভাবে ভজনের পদ্ধতি চলে অনেকে মনে করেন কোনো এক জায়গায় কাউকে পছন্দ হলো তাকে গুরুরূপে গ্রহণ করে নিলেন হঠাৎ গুরু গ্রহণ করার পরেতে গুরু গ্রহণ করা মানে আমি বলতে চাইছি কাউর কথাতে গিয়ে হট করে সঙ্গে সঙ্গে দীক্ষা নিয়ে নিলেন কিন্তু শাস্ত্রতে সেরম কথা বলা হয়নি রূপবাদ বলছেন প্রথমে কোনো মহাপুরুষকে দেখে আমার আকর্ষণ হবে আমার কেন যেন মনে হবে ইনি আমাকে শতকরা শতভাগ অপ্রাকৃত জগতের বিষয় দিতে পারেন শিল জানাচ্ছেন যিনি আমাকে শতকরা শতভাগ আমাকে আমার অপ্রাকৃত জগতের স্বার্থকে সিদ্ধি করতে পারবেন তার চরণেই আমি সমগ্র আমার জীবন দিতে পারি অন্য কাউর কারণে দিতে পারব না জগতে যত গুরু নামক বিষয় চলছে যারা গুরু হিসাবে রয়েছেন সেল সরস্বতী ঠাকুর জানাচ্ছেন তাদের আংশিক গুরুত্ব সিদ্ধ হচ্ছে তাদের পরিপূর্ণ গুরুত্ব সিদ্ধ হচ্ছে না কারণ তাদের যেহেতু অনন্য কৃষ্ণ ভক্তি উদিত হয় নাই সেই জন্য তাদের হৃদয়তে যে গুরুত্ব তার মধ্যে আবার তার সঙ্গে কর্মীগুরু জ্ঞানীগুরু ইন্দ্রজাল দেখাবার মতো গুরু আছে তান্ত্রিক গুরু আছে বিভিন্ন রকম গুরুর সংজ্ঞা আমরা পাই কিন্তু এদের কাউরই গুরুত্ব সিদ্ধ হয় না বাস্তবিক পক্ষে পূর্ণ গুরুত্ব সিদ্ধ হয় একজন পরমাংশ গুরু বৈষ্ণবের ধারে প্রথমে আমার কোনো মহাপুরুষকে দেখে আকর্ষণ হবে তারপর ধীরে ধীরে আমি তাকে পরিপ্রশ্ন করব বিভিন্ন ধীরে ধীরে তারপর তিনি আমাকে চরণে আশ্রয় দেবে আমি তার চরণে আত্মনিবেদন করব। এইভাবে ভজনের পদ্ধতি তারপর কৃষ্ণ শিক্ষার কথা অর্থাৎ শাস্ত্রীয় অনেক গোপন সিদ্ধান্ত ধীরে ধীরে জানতে পারবে এইসব কথা বলা রয়েছে সম্বন্ধ জ্ঞানের পরিপুষ্টি সহসা দেখা যায় না সম্বন্ধ জ্ঞানের পরিপুষ্টি সাধারণভাবে আমরা সহসা দেখতে পাই না অনেকেরই দীক্ষা হয় কিন্তু সম্বন্ধ জ্ঞানের পরিপুষ্টি হয় না সম্বন্ধখানের পরিপুষ্টি না হওয়ার জন্য অভিধেও শুরু হয় না আমি একথা শাস্ত্রের প্রমাণে পূর্বেও আলোচনা করেছি এখনও যে যে মুহূর্তে মানুষের সম্বন্ধ জ্ঞান জাগরুক হবে দ্য মোমেন্ট যে মুহূর্তে মানুষের সম্বন্ধ জ্ঞান জাগ্রত হবে ভগবানের সঙ্গে সেই মুহূর্তে তার অভিধেয় শুরু হয়ে যায় ভজন শুরু হয়ে যায় তার আগে আমার ভজন হচ্ছে বলে যে মনে করি আমরা সেটাকে প্রভুপাত বলেছেন মনে মনে মন কলা খাওয়া আমরা মনে মনে অনেক কিছু করতে পারি ভজন হচ্ছে বলে মনে করতে পারি কিন্তু যতক্ষণ পর্যন্ত না আমার এই বিষয়টা সিদ্ধ না হলো ততক্ষণ পর্যন্ত আমি অবিধেয় সিদ্ধ হলো না সম্বন্ধে ওর কথা বলতে গিয়ে আপনাদের জড়জগতের দু একটা উদাহরণ আমি দিয়েছিলাম পূর্বে আরও একটা অদ্ভুত উদাহরণ দিলে আরও পরিষ্কার হয় বিষয়টা আমি বলেছিলাম যে কোনো একটি কন্যার তার বিবাহ হবে কোনো একটা ব্যক্তির সঙ্গে তার তখনও পর্যন্ত সর্বাঙ্গীনভাবে সম্বন্ধ জ্ঞান হয় নাই দু মাস আগে থেকে প্রস্তুতি চলছে এমন কিছু পরিচয় নেই দেখেও নি কোনো দিন কথাটা বোঝবার চেষ্টা করবেন সেখানে দেখা গেল হঠাৎ যে ছেলেটার সঙ্গে বিবাহ হবে বলে প্রস্তুতি চলছে হঠাৎ তিনি গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছেন কন্যা সেটা জানলো জেনে কিন্তু একটু বিষণ্ন হলো মনটা কিন্তু একেবারে ভেঙে পড়লো না যেটাকে যেটা স্বামী চলে গেলে যেটা হয় যদি দুদিন বিবাহ হয়েছে মাত্র বা সাত দিন তারপরে যখন স্বামী চলে যায় তখন যেরকম অবস্থাটা হয় সেরকম অবস্থা তার হয়নি খালি মনটা বিষণ্ন হতে পারে যখন আত্মনিবেদন হলো যখন সম্বন্ধ হলো জড় সম্বন্ধে এটা তখন এবার প্রতিসেবা শুরু হবে যদি সম্বন্ধ না হয় গোপনে ব্যবিচার হয় তাহলে বাস্তবিক প্রতিসেবা হবে না তিনি ব্যবিচারিণী হয়ে যাবেন এটা নিয়ম জড়জগতের উদাহরণগুলো দিলেও মানুষ অপ্রাকৃত জগতের আত্মনিবেদনটা কীরকম সেটা বুঝে উঠতে পারে না সম্বন্ধ জ্ঞান কীরকম একটি বিদেশের একটা ঘটনা সকালে বলেছিলাম আজকেও এখানে সেই পর্তুগালের ঘটনা স্পেন পর্তুগালে সেখানে নিয়ম হচ্ছে মানুষের সঙ্গে পশুর লড়াই দেখে ওখানকার লোকেরা এত মানুষের সঙ্গে পশুর লড়াই হয় ষাঁড়ের লড়াই হয় মানুষের সঙ্গে মানুষের তরোয়াল নিয়ে অনেক রকম ভাবে এইগুলো সেখানকার লোকরা এগুলো এনজয় করে ওদের ওটা মজা এটা গেম একটা ওরকম ধরনের একটা ঘটনা ঘটেছিল একটি বিরাট প্রতাপশালী ব্যক্তি ছিল সে লড়া খুব প্রচণ্ড সে ওরকমভাবেই জীবনযাপন করত সে অন্য দেশে থাকত সেখানে তার পত্নীর সঙ্গে কোনো ঘটনা হওয়াতে বিচ্ছিন্ন হয়ে গেছে এরকম বিদেশে প্রায়ই হয় বাবার পরিচয় জানে না মাকেই দেখতে পরে মাকেও জানতে পারে না এরকমই হয় সেখানে দেখা গেল সেই লোক উদ্দেশ্য নিরুদ্দেশ্য হয়ে চলে গেছেন অন্য অন্য জায়গায় আর তিনি ছিলেন অন্য দেশে ছিলেন এখন অন্য দেশে আছেন পর্তুগালের অন্য স্টেটে হবে সেখানে কোথায় স্বামী চলে গেছে তার সঙ্গে স্ত্রী আর আর পরিচয় নাই কিন্তু স্ত্রী তখন অন্তঃসত্ত্বা ছিলেন ধীরে ধীরে সময় মতো স্ত্রীর সন্তান হলো সন্তান অত্যন্ত বলিষ্ঠ সন্তান যখন ধীরে ধীরে বৃদ্ধি হলো ঠিক মনে হচ্ছে পিতা যেরকম তার চেয়ে কম কিছু নয় বেশি হবে এরকম প্রতাপশালী হলো সেই রকম তার জেনেটিক্যাল ফ্যাক্টর একটা পিতা ওরকম লড়াকু ছিল ও লড়াই করতে ওইভাবেই তার জীবিকা হঠাৎ সে একটা অন্য স্টেটে যেখানে তার পিতা চলে গেত সে জানে না পরিচয় নেই পিতাকে দেখেও নি কোনো দিন সেখানে রাজা ঘোষণা করেছেন যে আমার এই যে প্রতাপশালী এই যে আমার এখানে যে ব্যক্তি আছেন তার সঙ্গে যে লড়াই করে তাকে পরাজিত করতে পারবেন তাকে আমি এই আমি উপহার দেব সেই কথাটা কানে গেছে এই ছেলেটা ছেলেটা জানে না ওটা আমার পিতা ছেলেটা সেই নিমন্ত্রণ পেয়ে সেখানে চলে গেছেন সেখানে গিয়ে তার খুব উৎসাহ আমি তো লড়াই করতে জানি আমি দেখি এবার কে আছে সামনে আমি লড়াই করব ভয় ভয় বলে কিছু নেই ওখানকার লোকেরা এরকমই ডেসপ্যারেট খুব সেখানে এবার নাম লিখিয়েছেন লড়াই অনেকে লড়েছেন এবার তার সঙ্গে লড়াই হবে লড়াইয়ের ভূমিতে নেবেছেন নেবে দুজনের হাতে সোড রয়েছে সব খেলা হবে এবং গ্যালারিতে সব লোক সমস্ত লোকে লোকারণ্য সবাই দেখছেন স্পেনে বুল ফাইট আদি এখনও বোধহয় হয় এখনও হয় ষাঁড়টাকে লাল কাপড় দেখাবে এরকম দেখাবার সঙ্গে সঙ্গে সেই ষাঁড় একেবারে পাগলের মতো আসবে মেরে ফেলার জন্য তখন তার সিং ধরে লড়াই আমরা দেখব এই কৃষ্ণ ভগবানও নাগনিজিতিকে বিবাহ করেছেন কিভাবে হ্যাঁ নাগনিজিতি লক্ষণ কাকে নাগনিজিতি আচ্ছা দেখবো যাই হোক হ্যাঁ এখানে প্রসঙ্গ আছে কৃষ্ণের এরকম আটটা এরকম বলশালী ষাঁড়কে একা একবারে বেঁধে নাক বেঁধে পাঠিয়ে দিয়েছিলেন সেখানে এরকম লড়াই শুরু হলো কেউ কাউর পরিচয় জানে না এবার লড়াই শুরু হলো বেদারক লড়াই মানে সেম ভয়ঙ্কর লড়াই সে কেউ কোনোদিন দেখেনি কেউ কাউকে পরাজিত করতে পারছে না কেউ কাউকে পরাজিত করতে অনেকক্ষণ সব লড়াই চলছে চলতে চলতে ছেলেটাকে বেপাকে সামান্য এক চুলের জন্য বেপাকে ফেলে দিয়েছে ছেলেটাকে ছোট যে যে এই যে ছেলেটা আর বাবা স্ট্যাপ করে দিয়েছে তাকে এরকম পেটে চালিয়ে দিয়েছে তার সঙ্গে সঙ্গে ফিনকি দিয়ে রক্ত কিন্তু এই ছেলেটা এই ছেলেটা বাবাকে পরিচয় দেয়নি আমি কথাটা অন্য বললাম বাবাকে পরিচয় দেয়নি কিন্তু ছেলেটাকে মা বলে দিয়েছিল এটা তোর পিতা ততক্ষণ পরিচয় দেয়নি যখন স্ট্যাপ করেছে তখন পিতা বলে যখন যেই চিৎকার করেছে লোকটার একটু সন্দেহ হচ্ছিল এরকম চেহারা আমার কীরকম মনে হচ্ছে যেই মুহূর্তে পিতা বলে চিৎকার করেছে সেই মুহূর্তে সে ছুরি ফেলে দিয়ে অজস্র কান্নায় ভেঙে পড়ল অর্থাৎ আমার বলার বক্তব্য কিছু আগে মুহূর্তে যখন লড়াই হচ্ছিল তখন পরিচয় জানে না বলে তখন তার কিছু কোনো রকম কোনো সম্বন্ধ জ্ঞান নেই বলে কিছু হয়নি কিন্তু এই মুহূর্তে যেই জানতে পারলো ওটা আমার ছেলে সেই মুহূর্তে এবার সেরকম জগতে যতক্ষণ ভগবানের সঙ্গে সম্বন্ধ জ্ঞান কাউ না হবে ততক্ষণ পর্যন্ত গুরুচরণ আশ্রয় করো আর যাই করো কোনো রকমভাবেই তার ভগবত চরণে অগ্রসর হওয়া সম্ভব হয় না সম্বন্ধ জ্ঞান হলো সর্বপূর্বে আলোচনা প্রসঙ্গে আমরা দেখেছিলাম সকালে সেখানে নন্দ মহারাজ মথুরাতে গেছেন কংসকে কর দিতে কংস রাজা সেখানে কর দিতে গিয়ে সেখানে বসুদেবজি তার ভাই এবং বন্ধু বারবার বললেন এরকমভাবে দেরি করাটা উচিত নয় কেন কংসকে কোনো বিশ্বাস নেই কখন কি করে শীঘ্রই চলে যাওয়া উচিত আমার মনে হয় এই তখন ওখানে কথাবার্তা হচ্ছে এই সময় এখানে কংস বিচার করে নিয়েছে যে সাত দিনের মধ্যে যত এখানে যত বাচ্চা জন্মেছে শিশু নবজাত শিশু এই নবজাত শিশু ব্রজমণ্ডলে যত জন্মেছে কোন শিশুটা আমাকে মারবে সে তো জানে না আকাশবাণী হয়েছিল তোমাকে শিশুটা মারবে আবির্ভাব হয়েছে বুঝেছে এখন কোন শিশু মারবে সে জানে না এই জন্য যত শিশু আছে নবজাত শিশু তাদেরকে মারবার জন্য সে চক্রান্ত করেছে প্রথমেই ফার্স্ট টার্গেট হলো পুতনাকে পাঠালেন পুতনা হচ্ছে রাক্ষসী বকাসুরের ভগ্নী তার গ্রাম এখনও আছে সেই গ্রাম যেটাকে আমি সাতোহা বললাম শান্তনু রাজার কথা বলতে গিয়ে শান্তনু কুণ্ড সাতোহা সেখান থেকে এক কিলোমিটার দূরে পুতনার গ্রাম আছে পুতনা সেখানে বাস করত তার নাম আছে ফেচড়ি গাঁও নাম হয়েছে বকাসুরের ভগ্নী বকাসুরের ভগ্নীকে প্রথম পাঠানো হয়েছে তুমি কার্য উদ্ধার করে আসো বাচ্চাগুলো বাচ্চাটাকে মেরে আসো বাচ্চাগুলোকে করতে গিয়ে সমস্ত বাচ্চাকে মারছে মারতে মারতে এখন নন্দগ্রামে সেই নন্দের সন্তান বালগোপাল তাকে মারবার জন্য সে প্ল্যান করলো প্রোগ্রাম করেছে সুন্দর কি করলেন মানে স্বর্গের লক্ষ্মীর থেকেও সুন্দর বা স্বর্গের লক্ষ্মীর মতো সৌন্দর্য এরম ধারণ করলেন মায়াবীরা পারেন যেমন সূর্পনাখা করেছিলেন আমি বলেছিলাম সূর্পনাখা যেমন ওই রকম রূপ ধারণ করে এসছিল রাক্ষসী এখানে পুতনা ওই রকম রূপ ধারণ করে এবার নন্দ মহারাজের বাড়িতে এসছেন সবাই দেখে অবাক হয়ে গেছে এরকম সুন্দরী কোথা থেকে এলো স্বর্গের মনে হচ্ছে সাক্ষাৎ স্বর্গ থেকে লক্ষ্মী দেবী এসছেন যশোদমা বলতে পারছেন না কিছু যে কেন এসছেন কি জন্য কাক কী চাই সোজা এসে বাচ্চাটাকে আদর করবে বলে কোলে নিয়ে নিল যেন মন্ত্রমুগ্ধের মতো কারাকায় তাকিয়ে রয়েছেন কে যশোদমা রোহিণীমা সবাই রয়েছেন খালি তাকিয়ে রয়েছেন কিছু বলতে পারছেন না তার তেজ আর তার যে সৌন্দর্য আর তার যা বেশভূষা তো দেখে আর কিছু বলতে পারছেন না বাচ্চাটাকে কোলে নিয়ে সঙ্গে সঙ্গে কি করলেন স্তনপান করাতে আরম্ভ করলেন স্তনপান করাতে আরম্ভ করার সঙ্গে সঙ্গে এসে স্তনেতে ছিল কালকুট বিষ মাখিয়ে এনেছিল কেউ জানে না সেটা কালকুট বিষ মাখিয়ে এসেছিল এবং সেটা কেউ জানে না সঙ্গে সঙ্গে গোপাল তো গোপাল ভগবানই তিনি জানেন আমাকে মারবার জন্য এসছে তিনি স্তন মুখে নিলেন নিয়ে তারপর কি করলেন ওর মধ্যে একটু একটু মাড়ি দিয়ে একটু চাপ মারলেন এমন ভগবানের চাপ মারার সঙ্গে সঙ্গে সে কি হলো সেই বিষ তার নিজের রক্তের মধ্যে সঞ্চারিত হয়ে গেল হওয়ার সঙ্গে সঙ্গে সেই পুতনা সেই সুন্দরী রূপ সেটা কোথায় গেল সে চিৎকার করে একেবারে সে মানে বিভৎস চিৎকার পুরো গোকুল যেন কেঁপে উঠছে যশোদা মা নন্দবাবা বাড়িতে নেই যশোদা মা এবং রোহিণী মা পাগল হয়ে গেছেন ওখানে বাচ্চাকে নিয়ে ছুটতে বাচ্চা তো ঝুলে রয়েছে ধরে রয়েছেন জোরে বাচ্চা ছাড়বে না বাচ্চা চালু বাচ্চা বাচ্চা হলে আমাকে ধরেছ আমি ছাড়বো না ওই অবস্থায় চিৎকার করতে করতে সে গিয়ে বিরাট ময়দানের মধ্যে চিৎকার হয়ে পড়ে গেল বলছেন সেই কি করলেন সা খেচরিয়া একদো পেত্য পুতনা নন্দ গোকুলম योशिता মায়ায়া আত্মনম প্রাবিশত কামচারিণী এত সুন্দর তার বেশের বন্দনা রয়েছে সমস্ত কিছু অত কথায় আমার গেলাম না অনেক প্রসঙ্গ আছে পুতনা ওইরকমভাবে চিৎকার করাতে এবার যশোদা মা যা রোহিণী মা পাগল সবাই বললো কি ব্যাপার হলো আমি বুঝতে পারলাম না রাক্ষুসী রূপ ধারণ করে ছিটকে গিয়ে সে ময়দানেতে বিশাল রূপ করে বলছে এবং পুতনা চিৎকার করছে সা মুঞ্চ মুঞ্চাল মিতি প্রভাসনে নিষ্পিড মান কিল জীব মর্মণি বিবৃত্ত নেত্রে চরণ ভুজৌ মহু প্রসীর্ণ গাত্রা ক্ষিপতি রৌদহা চিৎকার করতে আরম্ভ করলো ছেড়ে দে ছেড়ে দে আমায় ছাড় ছাড় চিৎকার করছে ওইটুকু বাচ্চা ধরে রয়েছে তখন টিকাকাররা বলছেন যেন মনে হচ্ছে গোপাল ছাড়ছে না পুতনা বলছে আমার ছাড় ছেড়ে দে ছেড়ে দে মুঞ্চ মুঞ্চাল মিতি প্রভাসিনী নিষ্পিড মান খিল জীব সমস্ত রগে রগে তার বিষ চলে গেছে যন্ত্রণায় ছটপট করছে আমায় ছেড়ে দে আমায় ছেড়ে দে আর সেখানে টিকাকাররা বলছেন যেন মনে হচ্ছে গোপাল বলছে মায়ের রূপ ধরে এসছো তুমি যখন স্তন দিয়েছ তুমি আমাকে ছেড়ে দেওয়ার চেষ্টা করছো আমি তো তোমায় ছাড়বো না যেন মনে হচ্ছে গোপাল বলছে যে আমি যাকে মা ধরি তাকে আমি ছাড়ি না আর যাকে ধরি না যে তাকে তো ছাড়ার প্রশ্নই নেই যাকে আমি একবার ধরি তাকে আমি ছাড়ি না গোপালের নিয়মই হলে যাকে জীবনে ধরে ফেলেছেন তাকে ছাড়বেন সে যাই কিছু করু তাকে উদ্ধার করবেন এখন এখানে পুতনা এই অবস্থা এদিকে নন্দবাবা সেখানে মথুরা থেকে তাড়াতাড়ি করে ব্যাক ফিরে আসবার চেষ্টা করছেন কেন মনে হচ্ছে বিপদ হতে পারে এখানে গোকুলের সামনে এসে দেখেন সত্যি সত্যি বিপদ সেই হইচই হচ্ছে পুরো গোকুলে তো ওই কি ব্যাপার পরে শুনতে পারলেন গোপাল বালগোপালকে নিয়ে একটা রাক্ষসী চলে হ্যাঁ, হ্যাঁ রাক্ষসী নিয়ে চলে গেছে রাক্ষসী নিয়ে গেলে মরেনি বাচ্চা ওই ওপরে পাহাড়ের মতো ওপর তার স্তনের মধ্যে ওখানে ধরে বসে রয়েছে ওখানে বাচ্চাকে দেবো উপরে উঠে গিয়ে সে যেন পাহাড়ে ওঠে থেকে বাচ্চাকে নিয়ে নামিয়ে নিয়ে আসে আদের উপর আদর এইভাবে বাচ্চাকে প্রথম বিপদ শুরু হলো ব্রজমণ্ডলে প্রথম বিপদ শুরু হলো এবং ভগবানকে মারবার জন্য কংসের ফার্স্ট টার্গেট সেটা শেষ হয়ে গেল পারলেন না পুতনা মারা গেল এখন পুতনা যে মারা গেল এত বড় দেহটা এখন কি করবে এ দেহটাকে কি কোনো এরকম চিতা আছে এই জন্য সব ব্রজবাসী লেগে গেল তাকে খণ্ড খণ্ড করার জন্য কার খণ্ড খণ্ডকে চিতালে জ্বালাবে কি করে আঙুলগুলো হলো এরকম বড় বড় তো কেগুলো জ্বালাবে কি একটা করে কুড়াল দিয়ে কাটছে কেটে কেটে আর যখন গোপালকে যখন তাকে জ্বালানো হচ্ছিল তখন সেখানে চন্দন অগরুর গন্ধ বেরোচ্ছিল চিকাকারা বলছেন ভাগবতে লেখা রয়েছে যখন পুতনা শরীরটাকে খণ্ড খণ্ড করে জ্বালানো হচ্ছিল সেই জ্বলতে জ্বলতে সেখান থেকে চন্দন অগরুর গন্ধ বেরোচ্ছিল মনে হচ্ছে চন্দন অগরু কী জন্য যে গোপাল যে স্তনপান করেছে তার দেহ গোপাল স্পর্শ করেছে সেই দেহ থেকে চন্দন অগরুর গন্ধ বেরোচ্ছে এইভাবে বিরাট বিপদ থেকে তারা রক্ষা পেলেন যশোদামা পাগলের মতো পাগলির মতো কাঁদতে আরম্ভ করেছেন যেমন বাছুর চলে গেলে গৌমাতার যেরম অবস্থা হয় পাগলের মতো অবস্থা তারপরে বললেন এ আমার আজকে বাচ্চাটাকে ভূতে ধরেছিল ওই আজকে রাক্ষসীতে ধরেছিল তা এখন ব্রাহ্মণ ডাকো বৈষ্ণব ডাকো ডেকে এবার তার তাকে এই যে অমঙ্গল হয়েছে তাকে এবার ছাড়াতে হবে কিভাবে ছাড়াবে বলছেন ব্রাহ্মণকে ডাকলো ব্রাহ্মণ বললেন মা তুমি এবার এই যাত্রায় বড় রক্ষা পেয়ে গেছো না তোমার ছেলে চলে যাওয়ারই কথা ছিল যাই হোক এখন গৌশালায় নিয়ে যাওয়া হলো গৌশালায় গৌশালায় গৌ গোমাতার মহিমার কথা বলছি এবার গৌশালায় গৌ গৌমাতার মহিমা আদিকাল থেকেই আছে সেখানে নিয়ে গেল গৌশালায় নিয়ে গিয়ে গোপালকে বসিয়ে সেখানে গিয়ে গেল গোমাতার যে ল্যাজ আছে ল্যাজ দিয়ে এবার গোপালকে ঝাড়া হলো গোপালকে বিভিন্ন মন্ত্র বলে ঝাড়া হচ্ছে গোপালকে বিভিন্ন এই পুছ পেছনে আমরা যেমন চামড় ডোলাই এরকম গোমাতার পুছে পুছে দিয়ে বিভিন্ন অন্ত বলে ব্রাহ্মণরা ওই যে অমঙ্গল হয়েছে ভূ সে রাক্ষসী ধরেছে গোমূত্র গোমা এগুলো সব ছিটে দিচ্ছে দিয়ে যমুনার জল এবার এভাবে তাকে যশোদা রোহিণ্যভ্যাম ত্বা সমম বালস্য সর্বতঃ রক্ষাম বিদধীরে সম্য গোপুচ্ছ ভ্রমণা ভ্রমণাদিবিহি গোমূত্রেণ স্নপয়িত্বা এটা তো বানিয়ে কথা নেই গোমাতার মূত্র দিয়ে স্নান করা হলো না গোপালকে এ রাক্ষসী ধরেছে আমার ছেলের কত অমঙ্গল হতে পারে গোমাতার পেচ্ছাদ গোমাতার যে যে মূত্র বলি গোমূত্র তার মধ্যে গঙ্গা থাকে বিরাট পবিত্র এসব লোকে জানে না যাই হোক সেখানে স্নান করানো হলো হয়ে তাকে রক্ষা করানো হলো তার সর্ব অঙ্গে দ্বাদশ অঙ্গেতে দ্বাদশ অঙ্গেতে ন্যাস করা হলো রক্ষা কবচ তাও এবার গোপালকে কি দিয়ে রক্ষা করেছেন বলে শুনলে লোকে হো করে হাসবে বলছেন ব্রাহ্মণরা বলছেন বলছেন অব্যাদ অজো অংঘ্রি অব্যাত মানে হচ্ছে রক্ষা করো হ্যাঁ অব্যাদ অজ অংঘ্রি মণিমাংস্তবাজন বয় वान्वयोरु यज्ञ उच्युत कोटि तटम जठरम हयास्व हृत केशवस केशवस्तु उदर ईशो इनस्तु कंठ्यम विष्णुर्भुजम মুখম উরুক্রম ঈশ্বরক্রম ঈশ্বরক্রম এইভাবে প্রত্যেকটা আলাদা আলাদা মন্ত্র দিয়ে ভগবানেরই মন্ত্র দিয়ে ভগবানকে ঝাড়া হচ্ছে ভগবানই মন্ত্র কেশবায় নমো নারায়ণ নমো হায়গ্রীবায় নমো এইভাবে ভগবানের নিজের মন্ত্র দিয়ে ভগবানকে ঝাড়ছে ওদের বিচার হলো এটা আমাদের ছেলে তাদের ঐশ্বর্য বুদ্ধি নাই সেই জন্য তারা ভালোবেসে ভগবানকে এইভাবে গোমাতার গোমূত্র দিয়ে স্নান করিয়ে ইত্যাদি দিয়ে এবার ব্রাহ্মণ বৈষ্ণবকে দিয়ে তাদেরকে ঝাড়াচ্ছেন এইভাবে এক বিপদ গেল এবং গোকুলের মধ্যে পরপর অনেক বিপদ আস্তে আস্তে আসছে সেটা কি না এরপরে আরও বিপদ হলো সেটা হচ্ছে শকট শকটের শকটের তলায় গোপালকে শুইয়ে রেখে জন্মদিন হয়েছে সব উৎসব করছে আনন্দ বিশাল আনন্দ উৎসব হচ্ছে ফাঁকা ময়দানের মতো জায়গা ওখানে ভান্ডারা হচ্ছে খাওয়া দাওয়া হচ্ছে সেই শকটের ওপর বিভিন্ন রকম রসায়ন মানে মিষ্টি আদি সমস্ত শকটের উপর রাখা রয়েছে আর বালগোপালকে রোদ যেন না লাগে সেই জন্য মাটি ওই শকটের তলায় ছায়া আছে ওর তলায় শুয়ে রেখেছেন এদিকে সেখানে সেখানে কি হলো যে সেই এসে একটা অসুর তার নাম হচ্ছে শকটাসুর সে এসে তাকে মারবার চেষ্টা করলো গোপাল কি করলেন এম কচি কচি পা দিয়ে নাড়তে নাড়তে টুক করে এতে মারলেন কোথায় ওই শকটে মানে ওই বৈলগাড়ি এটাতে মারার সঙ্গে শকটটা অনেক উপরে উঠে ডিগবাজি খেয়ে গড়াচ্ছে আকাশে সবাই মাথা খারাপ কি হলো সকটটা উপরে গেল কি করে সব জিনিসপত্র ছিটকে গেল গোপালের কিছু হলো না উপরে উঠে নিচে দারাম পড়ল যশোদমা সুচে এসে গোপালকে কোলে নিলে কী হলো ব্যাপারটা ওরা জানে না কে এইভাবে নাশ করলেন এইভাবে ধীরে ধীরে তারপরে এলো তৃণাবর্ত যশোদমা কোলে নিয়ে বসে রয়েছেন গোপালকে হঠাৎ দেখছেন খুব ভারী লাগছে বাচ্চাটাকে তো ভারী লাগছে কেন কি ব্যাপার বাচ্চা তো ভারী লাগার কি কি আমি কি দুর্বল হয়ে গেলাম নাকি বাচ্চা তো ভারী হবে কেন বাচ্চা তো নয় সে ভগবান ইচ্ছে করে সে কী করলো বালগোপাল ইচ্ছে করে সেই কোলের মধ্যে ভারী হয়ে যাওয়ার লীলা করলো যখনই সে অত্যন্ত ভারী হয়ে গেল তখন যশোদা মহলে একটু নামিয়ে রাখি কোলে নিতে পারছি না সেই সময় তৃণাবর্ত এসে সেই গোপালকে নিয়ে আকাশে চলে গেল ঝড়ের মতো এলো হাওয়া একটা সে নিয়ে চলে গেল তারপর সেই ওপরে গিয়ে কী করলো গোপাল কি করলেন এরম কচি কুচি হাত দিয়ে তার গলা দুটোকে এরম টুক করে টিপে দিলেন সব সমেত নিচে আছাড় পেয়ে পড়ল গোপালের কিছুই হলো না এইভাবে প্রতিবারে এবারে দেখছি আমরা প্রতি ক্ষেত্রে কংস এইভাবে একটার পর একটা বিপদ পাঠাচ্ছেন যাতে যে কোনোভাবে যে কোনোভাবে একে মারা যায় কিন্তু কোনো মতেই সে তাকে মারতে পারছে না বড় আশ্চর্য বিষয় এইভাবে একটার পর একটা লীলা গেল যার পরে সঙ্গে সঙ্গে গোপাল আস্তে আস্তে বড় হচ্ছেন ধীরে ধীরে বড় হচ্ছেন গর্গ মুনির কাছে এবার নন্দ বাবা যশোদা মা এরা প্রার্থনা করেছেন গর্গমুনি কোনো ঘটনাক্রমে সেখানে এসেছেন কোথায় বলছে গোকুলে পাঠিয়েছেন ঠিকই পাঠিয়েছেন কে পাঠিয়েছে পাঠিয়েছেন হচ্ছে আমাদের এই বসুদেবজি এখানে আসার পর সেখানে দেখা যাচ্ছে যে তিনি যখন এসছেন তখন নন্দবাবা যশোদা মা তাকে প্রার্থনা করলেন যখন আপনি এসেই পড়েছেন তাহলে আমাদের এই দুটো ছেলে কৃষ্ণ এবং বলরাম এদের নামকরণ একটু করে দিয়ে যান আপনার মতো মহাপুরুষ হিসেবে পড়েছেন একটু নামকরণ করে দিয়ে যান গর্গমণি বললেন আমি হচ্ছি যে ওই যাদবকুলে রে এখন যদি তোমার এখানে আমি নামকরণ করি কংস সন্দেহ করতে পারে নন্দবা বললেন কেউ জানতে পারবে না কোনো চিন্তা নেই আপনি লুকিয়ে করবেন আপনাকে আপনাকে সে গৌশালায় নিয়ে যাব সেখানে কেউ জানতে পারবে না গোপনে সেখানে নামকরণ হবে সেখানে নামকরণ করার জন্য প্রার্থনা করলেন শ্রী সুখদেব গোস্বামী বলছেন নন্দ মহারাজ তার কাছে প্রার্থনা করছেন করে বলছেন বলছেন মহৎ বিচলনম নীনাম গিহীনাম দীন চেতসাম নিঃশ্রয় ভগবান কল্পতে না অন্যথা কচিত বলছেন মহৎ ব্যক্তিগণের যে গতিবিধি তারা যে চলেন তাদের যাওয়াটা সামান্য কারণে হয় না তাদের যা যাতায়াত বিভিন্ন মহৎ উদ্দেশ্যে হয়ে থাকে সাধারণ ব্যক্তিগণকে উদ্ধার করার জন্যেই হয় মহৎ বিচলনম নিনাম গৃহীনাম দীন চেতসাম নিঃশ্রেয়সায় ভগবান ভগবান কল্পতে না অন্যথা কচিত এইভাবে তাকে নিয়ে গেলেন নিয়ে গিয়ে সংস্কার করার জন্য প্রার্থন প্রার্থনা করলেন ত্বম হি ব্রহ্মবিদাম শ্রেষ্ঠ সংস্কারণ কর্তুম আর্হসি আপনি সংস্কার করার যোগ্য আপনি ব্রহ্মবিদ বালয়ের অনয়ের নির্নাম জন্মনাম ব্রাহ্মণ গুরু আর আপনি তো গুরু আর সঙ্গে সঙ্গে ব্রাহ্মণও তাহলে আপনি দয়া করে এই দুটো বাল বালকের নামকরণ করুন গর্গদেব বল গর্গমুনি বলছেন যদু নাম অহম আচার্য খ্যাতশ্চ ভবি সর্বদা ভূমণ্ডলে সবাই জানে আমি যদুকুলের আচার্য সুতম মায়া সংস্কৃতম তে মন্নতে দেবকী সুতম যদি আমি এখন তোমার এই ছেলে সংস্কার করি তখন তারা পরিষ্কার বুঝে নেবে এটা দেবকী সুতো দেবকী ছেলে যেটা লুকিয়ে পালিয়ে গেছে ভেবে দেখো কি করবে কংস পাপমতিহি সক্ষম তব চানক দ্বন্দ্ববিহে দ্বন্দ্ববিহে আর দেবক্যা অষ্টম গর্ভ ন স্ত্রী ভবি তোমার হাতি কংস ডেফিনিট চিন্তা করে নিয়েছে যে দেবকীর গর্ভে যে অষ্টম গর্ভে স্ত্রী হলো বা স্ত্রী পাওয়া গেল কেন ওইখান থেকে বাচ্চাটাকে এনে এখানে রেখেছে ও হিসাব মতো ও যখন দেখলো তখন আট নম্বর ভাবছে কিন্তু ও মেলাতে পারছে না বলে আট নম্বর তো কখনোই কন্যা হতে পারে না এরম তো কোনো কথা ছিল না কংস এমনিতেই সন্দেহ করে রয়েছে আমি যদি তোমাদের এই বাচ্চা দুদুকে সংস্কার করি তা তো তোমাদের ভয়ের ব্যাপার আছে কি করবে বলো ইতি সঞ্চিন্তয়ন বলছে ইতি সঞ্চিন্তয়ন শ্রুত্যা দেবক্যা দ্বারিকা दारिका ওপি ओपी গতা সংকস্তরহি তন্ন অনয় ভবেত বলছেন তাহলে এ তোমাদের একটা বিশাল অমঙ্গলের ব্যাপার হয়ে দাঁড়াবে কেন জানো শিশুগুলোকে ইতিবাক্য যে দেবে এই চিন্তা করে দেবকীর অষ্টম গর্ভ সন্ত কোথায় আছে ইহা নিশ্চয় করে তোমাদের সক্ষ এবং আমার কৃত সংস্কার এই সূত্রে কংস সন্দেহ করবে হয়ে এই শিশুকে হত্যা করছে বিভিন্ন জায়গায় আর তোমাদেরও এখন বিশাল বিপদ উপস্থিত হবে নন্দ বললেন না আমি নির্জনেতে সে ব্রজে সে গো ব্রজে ভেতরেতে গৌশালার ভেতরেতে গোপনে করব অলক্ষিতে করব কেউ জানতে পারবে না নন্দবাবা বলছেন অলক্ষিত অস্মিন রহস্যি মাম মামকৈরোপি গোব্রজে বলছেন কুরু দ্বিজ সংস্কারম স্বস্তি বাচন পূর্বকম আপনি স্বস্তি বাচন করে নিশ্চিন্তে আপনি এই বালকে দুটো সংস্কার করতে পারেন কোনো অসুবিধে নেই গোপনে করুন এবং সংপ্রার্থিত এইভাবে প্রার্থনা করলে পরে বিপ্র স চিকিৎসিত মেব তৎ চকার নামকরণম গুরু রহস্যি বালয় অত্যন্ত রহস্যময় এই বালক দুটোর সমস্ত কথা এই গর্গমুনি জানেন কারণ গর্গমুনি কোনো সাধারণ ব্যক্তি নয় তিনি দিব্য চোখেতে দিব্য জ্ঞানের দ্বারা জানতে পেরেছেন এ দুটো বলো কারা তাই জন্য তিনি সংস্কার করে এমন নাম রাখলেন যেটা জগতের কাছে আশ্চর্য বিষয় গর্গবাচ গর্গমিনী বলছেন অয়ম হি রোহিণী পুত্র রমায়ণ সুহৃদ গুণয়ী এই যে পুত্রকে দেখছো মানে যশোদার কোলে বসে রয়েছে বলরাম আর রোহিণীর কোলে বসে রয়েছে কৃষ্ণ এখানে বলছেন অয়ম হি রোহিণী পুত্র এই যে ছেলেটাকে দেখাচ্ছে এটা রোহিণী পুত্র রমায়ণ সুহৃদ গুণই আখ্যার সাথে রাম ইতি বলাধিক্ষাত বলম বিদু একে অত্যন্ত বলবান জেনে একে বলরাম নাম দেয়া হলো আর তিনি বলছেন ইনি জনগণকে সবাইকে আনন্দ বিধান করবেন তার স্বভাবই এটা এই জন্য তার নাম হয়ে গেল রাম আর বল বল বেশি বলে রাম হয়ে গেল রাম বলরাম হয়ে গেল এই জন্য সেখানে বলছেন যদুনাম পৃথক ভাবাত শঙ্করসনম বলছেন শঙ্করসনম উসন্তি উত একে অন্য নামেতে শঙ্করসন বলেও জানা যাবে কারণ কি পরিষ্কার বলে দিলেন যদুবংশতে ইনি এর সম্বন্ধ আছে পরিষ্কার তাই আছে কেন আগে হয়েছিল দেবকীর গর্বে সবই বলে দিচ্ছেন ভবিষ্যৎবাণী করে দিচ্ছেন সমস্ত যা হয়ে গেছেন সেটাও বলে দিচ্ছেন আর যেটা হবে সেটাও বলছেন বলছেন যদু নাম পৃথক ভাবা যদুদের যদুকুলের সঙ্গে সম্বন্ধ আছে আর এই জন্য শঙ্করসম এর নাম হবে কারণ কর্ষণ করে নিয়ে চলে গেছে এখান থেকে যোগমায়া যোগমায়া কি করেছেন সেই গর্ভকে কর্ষণ করে টেনে নিয়ে চলে গেছেন ওখানে এই একটা কারণ শঙ্কর্ষণ আরও একটা গভীর কারণ যেটা আমরা আমাদের টিকাকাররা আমাদের জানান যেটা অত্যন্ত গভীর গম্ভীর রহস্য সেটা কি যে যত বদ্ধজীব আছে জগতে বন্ডেড সোল তাদেরকে কৃপা করার জন্য তিনি ব্যস্ত থাকেন যখনই কেউ তার গুরুচরণে প্রপন্ন প্রপত্তি স্বীকার করেন তখন বলরামের কাজ হলো তার হৃদয়টাকে কর্ষণ করা তার অস্ত্র থাকে দুটো একটা হচ্ছে হল এবং মুশাল জানে কেউ দেখেছে কে বলরাম দেখেছে কি একটা হল থাকে একটা মুশাল থাকে মুশল আর হল থাকে হল দিয়ে হচ্ছে হলটা হচ্ছে কিসের জন্য ওই যে চাষের প্রতীক চাষ চাষ করে জমি এখন বলরাম কি ধান গম চাল এসব চাষের জন্য হল ধরেছে কি না এই হলটার হলো হৃদয় ক্ষেত্রকে কর্ষণ করবেন আমাদের যে মলিন নোংরা হৃদয় ক্ষেত্র এটাকে বলরাম কর্ষণ করে এটাকে উর্বর করবেন ফার্টাইল করবেন পবিত্র করবেন তার মধ্যে এবার নাম সংকীর্তন করতে করতে হ্যাঁ নাম সংকীর্তন জলে করে সেচন ইত্যাদি করতে করতে হবে এইভাবে সংকর্ষণ কথার গোপন উদ্দেশ্য আমি দুই একটা ব্যাখ্যা করলাম এইভাবে সংকর্ষণ নামতা সিদ্ধ হয় আর এখানে বলছেন আসন বর্ণস্ত্রয়েহি বলছেন আসন বর্ণস্ত্রয়েহি হ্যাঁ অস্য গৃহত অনুযুগম তনুম শুক্ল রক্তস্তথা পিত ইদানিম কৃষ্ণতাম গত আর এই যে দেখছো এই যে ছেলেটা আর একটা ছেলে এ হচ্ছে এর নাম হচ্ছে কৃষ্ণ আসন বর্ণস্ত্রয় হি অস্য এ বিভিন্ন যুগেতে বিভিন্ন রং বিভিন্ন রং এবং বিভিন্ন তার শরীরের বর্ণ বিভিন্ন লীলা বৈচিত্র্য বৈশিষ্ট্য নিয়ে আবির্ভাব হয় এই জন্য বলছে আসন বর্ণস্ত্রয় আসন মানে ছিল তার বিভিন্ন তিন বর্ণ ছিল এই অশ্ব গৃহীত গৃহীত অনুযুগম তনুম যুগে যুগে যখন জেরাম দরকার পড়ে শুক্ল রক্ত তথা পিত ইদানিম কৃষ্ণতাম গতাহা এই জন্য বর্তমানে কৃষ্ণবর্ণ হয়েছে তাহলে এখানে আমাদের টিকাকাররা যে ব্যাখ্যা করেন এগুলো অনেক সময় লাগবে তাহলে আসন বর্ণস্ত্রয়ী যে অস্য গৃহীত অনুযুগম তনুম শুক্ল শুক্ল হচ্ছে শুক্ল সত্যযুগে শুক্লবর্ণ সত্যযুগে শুক্লবর্ণ আর তেতা যুগে রক্তবর্ণ আর ইদানিং কৃষ্ণতম কথা বলছেন ইদানিং বলতে যে সময়কের কথা বলা হচ্ছে সেই সময়টা এখন চলছে দাপর যুগ তাহলে আর একটা যুগ কোনটা রইল বোঝা গেল কি বললাম আর একটা কোন যুগ বাকি রইল সত্য হ্যাঁ কলি বাকি রইল তাহলে এই কলিটা তো এখনো আসেনি কিন্তু ওই কলিযুগ যখন যখন আসেন তিনি তখন ধরে নিতে হবে পিতবর্ণ ধারণ করেন বোঝা গেল কি বলল পিতবর্ণ অর্থাৎ সত্য তেতা দাপর কলি হ্যাঁ সত্য তেতা দাপর কলি এটা সাইক্লিক অর্ডারে চলতেই থাকে সত্য তেতা দাপর কলি সত্য তেতা দাপর কলি এইভাবে যেতে যেতে একাত্তর চতুর্যুগ হবে তাহলে একটা মনন্তর হয় বোঝা গেল কি বললাম সেভেন্টি ওয়ান টাইমস এরকমভাবে সত্য থেকে দাপরগুলি সাইক্লিক অর্ডারে ঘুরবে চাকার মতো তখন সেটা হবে কি তখন সেখানে কি হবে একাত্তর চতুর্দশী দেওয়ার পরে এরা বলে এক মন্নন্তর একজন মনু সে সরে যাবে আরেকজন মনু আসবে এবার এরকমভাবে চোদ্দ মন্নন্তর আছে চোদ্দ মন্নন্তর বোঝা গেল কি বল সত্যতেবা জাপরগুলি করে এরকম বলছেন একাত্তর চতুর্যুগ হবে সত্য তেতা দাপর যুগ একটা গুনব সত্য তেতা দাপর কুলে একটা গুনব এরকম একাত্তর চতুর্যুগ চলে গেলে এক মন্নন্তর হবে এবার চোদ্দ মন্নন্তরে ব্রহ্মার একদিন হয় বারো ঘন্টা মাত্র তার রিলেটিভ ব্যাপারটা আবার যারা বুঝবার বুঝে নাও রিলেটিভ ব্যাপার আমার কাছে যেটা অনেক মনে হয় তাদের কাছে কিছুই না যেমন লোমস মুনি লোমস যখন বলা হলো কিছু নেওয়ার জন্য প্রার্থনা করার কথা লোমস তখন আফসোস করে বলছেন মানে আমাদেরকে বোঝাবার জন্য জীবনের এই তো গতি কি হবে কেন ঠিক হচ্ছে না লোমস একটা করে লোম লোমস নাম কি করে হলো বলছে তার শরীরের একটা করে লোম যাবে একটা করে কল্প চেঞ্জ হবে একটা করে লোম পড়ে যাবে একটা করে কল্প গেলে তাহলে তার আয়ুটা কত সে বলছে না চেয়ে কি করবো এই তো দুদিনের আয়ু মানুষের একটা করে কল্প চলে যায় লোমস্মিনী বলছেন কি হবে এই তো দুদিনের জীবন আর আমাদের জীবনটা কতটুকু লোমসমণি বলছেন কি হবে এই তো দুদিনের জীবন একটা করে লোম পড়ে যাবে একটা কল্প গেলে এরকম বিভৎস আয়ু তাহলে এখানে আমরা দেখলাম সত্য তেতাপর্গে একাত্তর চতুর্যুগ এবার একাত্তর চতুর্যুগের মধ্যে একাত্তর চতুর্যুগ হল এইভাবে চোদ্দ মন্যন্তর হয় চোদ্দ মন্যন্তর হয় এইভাবে চৌদ্দ মন্যন্তরের মধ্যে সেভেন্থ মন্যন্তর অর্থাৎ সপ্তম মন্যন্তরের সপ্তম মন্যন্তরের হ্যাঁ এই সাত এই সাতাইশতম চতুর্যুগের এই সন্ধিক্ষণে বোঝা গেল কি বললাম বোঝা গেল না চোদ্দ চোদ্দ মনু চলবে চোদ্দ মনুর মধ্যে সেভেন্থ মনু যিনি আসবেন তার যে একাত্তর চতুর্যুগ থাকবে তার মধ্যে তার মধ্যে সেভেন্থ মন্যন্তরে সাতাইশতম চতুর্যুগের থেকে আঠাইশতম চতুর্দিকে সন্ধিক্ষণে সেই সময়তে সে কলিকালটা যে কলিকালটা আসবে সেই সময় গৌরাঙ্গ মহাপ্রভু আসেন তাহলে এবার বোঝা গেল গৌরাঙ্গ মহাপ্রভু প্রতিবারে আসেন না গৌরাঙ্গ মহাপ্রভু আসেন তাহলে সে যে যে সময়েতে ভগবান শ্রীকৃষ্ণ লীলা করতে আসেন ঠিক সেই সময়েতেই সেই সেই দাপর যুগ চলে গেলে তারপরে এখানে তারপরে এবার সেই কলিযুগে গৌরাঙ্গ আসবেন বোঝা গেল যে দাপর যুগে কৃষ্ণ আসবেন সেই দাপর যুগটা চলে যাওয়ার পরেতে এবার সেই দাপর যুগের পরেতে যে কলি যে কলিটা আসবে তাহলে প্রত্যেক দাপর যুগে কৃষ্ণ আসেন না আর প্রত্যেক কলিযুগে গৌরাঙ্গ আসেন না এইবারেতে আমাদের সৌভাগ্য ছিল এই যে মন্যন্তর এখন চলছে বৈবৎস মন্যন্তর এই আমাদের সৌভাগ্য ছিল এবার কৃষ্ণ এসে গেছেন আর তারপরে গৌরাঙ্গ এসছেন তাহলে কতখানি লাকি এই জগতের লোকগুলো কিন্তু মূর্খের দলকে বুঝতে পারছেন ধরতেই পারছে না নিজের লাখটা কি এইভাবে বর্ণনা করছেন বর্ণনা করে এবার বলছেন গর্গমুনি ভবিষ্যৎ সব বলে দিচ্ছেন অতীতে কি হয়েছিল ভবিষ্যতে কি হবে পরপর বলে যাচ্ছেন যে প্রাগয়ম বাসুদেবস্ব কশ্চিৎ জাত স্তবাত্মজ তোমার এই ছেলে পূর্বে বাসুদেবের ছেলে হয়েছিল এরকম একটা ইঙ্গিত আমি পাচ্ছি বাসুদেবে ইতি শ্রীমান অভিজ্ঞ শ্রীমান অভিজ্ঞা শ্রীনা শ্রীমান অভিজ্ঞা প্রচক্ষতে বলছেন এই জন্য একে বসুদেবের ঘরে জন্ম হয়েছিল কোনো সময় এই জন্য এর নাম বাসুদেব বলা হবে কিন্তু পুরো ঘটনাটা খুলে বলছেন না তিনি জানেন সব কিছু আর বহুনি সন্তি নামানি রূপাণী চ সুতস্বতে তোমার এই ছেলের বহু নামগুণ আছে বহু নামগুণ বহুনি সন্তি নামানি রূপাণী চ সুতস্বতে আর গুণ ও কর্মানু রূপাণী তানি অহম বেদ নো জানাহা এই তোমার ছেলের বিভিন্ন রূপ বহুনি সন্তি নামানি রূপানি চতে তোমার এই ছেলের বিভিন্ন নাম এবং গুণ বিভিন্ন সময় বিভিন্ন রকম হয়েছিল সেগুলো আমি জানি বাকি কেউ জানে না এর মধ্যে একটা ব্যাখ্যা করা উচিত ছিল আমার সেটা হচ্ছে এই অবশ্য পরে সময় আসবে এটা আমি বলতে পারবো আপনাদের মনে এটা আসতে পারে যে আমরা শাস্ত্রে শুনেছি যাহা কৃষ্ণ তাহা নাহি মায়ার অধিকার তাহলে যাহা কৃষ্ণ তাহা নাহি মায়ার অধিকার যদি হয় তাহলে গোকুলেতে পুতনা মায়া পুতনা কি করে কৃষ্ণের কাছে গেল এই প্রশ্নটা আপনারা করলেন না বৃন্দাবনে এলে করত এই উত্তরটা আমি দিয়ে থাকি আর যশোদা মা রোহিণী মা এরা তো সাধারণ কেউ নয় এরা কেন জানতে পারল না ওটা রাক্ষসী এইসব প্রশ্নগুলো আমাদের আসছে কেন সন্দেহ জাগবে এটা তো ভগবান বলছেন আপনি এর উত্তর হলো এই টিকাকাররা বলছেন যে ভগবানের ভগবানের এই যে মায়া আছে মায়া একরকম নয় ভগবানের মায়া একরকম নয় স্বজন বিমোহিনী মায়া আছে আর বিমুখজন বিমোহিনী মায়া বোঝা গেল কি বললাম যেমন সচিনন্দন গৌরহরি বাচ্চা ছেলে তাকে ডাকাতে এসে তুলে নিয়ে চলে গেল কিডন্যাপ করে নিয়ে গেল গৌরাঙ্গ মহাপ্রভুকে চৈতন্য ভাগবতে আছে আমিও নিমাই নামক একটা গ্রন্থ বেরিয়েছিল আট বছর আগে সেটাতে দিয়েছিলাম ডাকাতে এসে কিডন্যাপ করে নিয়ে গেল নিয়ে কেউ খুঁজে পাচ্ছে না বাচ্চা কোথায় গেল হাও হাও করে কাঁদছে সব সারা দিনের পরে বিকেলবেলা সন্ধ্যেবেলার পরে বাচ্চাটাকে ফেলে দিয়ে গেল বাড়ির সামনে কে বলছে ওই ডাকাত দুটো কেন কি হয়েছিল ঘটনা বলছে ভগবান কি করেছেন ওই ডাকাত দুটো তাকে নিয়ে গেছে বললো এ বেটার এই গয়না ভাইনাগুলো সব আমরা চুরি করব। এর গায়ে গয়না আছে বিভিন্ন তারবালা আছে বিভিন্ন কমকন বিভিন্ন রকম গয়নাগাটি সেখানে বলছেন সেই বাচ্চাটাকে গয়নাগাটি চুরি করবে বলে এবার তাই তিনি গেলেন তারা নিয়ে চলে গেল নিয়ে গিয়ে ভগবানের এমনই লীলা তারা সারাদিন ওই যেখানে গিয়ে তা সব গয়নাগাটিগুলো খুলবে সেই জায়গা আর খুঁজে বা সেই জায়গায় যাচ্ছে সেখানে সেই জায়গা অন্বেষণ করতে করতে সারাদিন অন্বেষণ করে ঘুরে আবার সেই যোগপীঠ মন্দিরে পাড়ি বলে এই কোথায় এলাম রে বাবা বলে ওইখানে বাচ্চাটাকে ফেলে দিয়ে পালাল যেখানে হই হই করছে সবাই বাচ্চা কোথায় গেল বাচ্চা কোথায় গেল এইভাবে ভগবান মোহিত করে দিয়েছেন তাহলে এই যে যশোদমা রোহিণীমা এরা যে মায়ার দ্বারা মোহিত হয়েছিল সেটা কখনো এই জড়জগতের যে লোকগুলো মায়ার দ্বারা মোহিত হয় সেই জড়দেব দুর্গাদেবীর মায়া নয় বোঝা গেল কি বললাম মহামায়ার মায়া নয় এটা যোগমায়ার মায়া বোঝা গেল যোগমায়া হলো অন্তরঙ্গ শক্তি আমি ব্যাখ্যা করেছিলাম ভক্তিবিনোদ ঠাকুরের কথা ভগবানের অন্তরঙ্গা শক্তি যোগমায়া ভগবানের অন্তরঙ্গা শক্তি হলো স্বরূপ শক্তি সেই স্বরূপ শক্তির বাইরে যে শক্তি আছে বলে মনে হয় অথচ স্বরূপ শক্তি না থাকলে পারে যার অস্তিত্ব থাকে না তাকে বলা মায়া শক্তি অর্থাৎ মহামায়া কথাগুলো বোঝা গেল না কিছু বাংলাই বললাম অথচ বোঝা গেল না ভগবানের স্বরূপশক্তি হলো স্বরূপশক্তি কে কত ডবল এম করেছে এখানে কিন্তু মানে বলতে পারবে না পারবে বলতে ভগবানের পরিষ্কার বাংলা ভগবানের স্বরূপ শক্তি হলো শক্তি ভগবানের স্বরূপ শক্তির বাইরে যে শক্তি আছে বলে মনে হয় অথচ স্বরূপ শক্তি না থাকলে বাড়ি যার অস্তিত্ব থাকে না তাকে বলে মায়া শক্তি কি বুঝলে কিছু বোঝা গেল কি ব্যাখ্যা পেল কেউ বলতে পারবে না ভগবানের স্বরূপ শক্তি মানে হলো অন্তরঙ্গা শক্তি যেটি বাস্তব শক্তি অন্তরে ভগবানের সব নিজের ধামেতে থাকে এই ভগবানের সর্বশক্তির বাইরে একটা শক্তি আছে বলে মনে হয় সেটাকে বলে মায়া শক্তি কিরকম বলছে সেটা বাস্তব সরস্বতী যেটা আছে গোলকে সেটাকে সরিয়ে নিলে পরে এটা থাকবে না বোঝা গেল কি বললাম একটা পরিষ্কার উদাহরণ একটা ব্যক্তিকে একটা লাইটের সম্মুখে দাঁড় করার তার পেছনে একটা স্যাডো পড়ে ছায়া এই ব্যক্তিকে সরিয়ে নিলে পরে তখন ছায়াটা থাকবে কি বোঝা গেল তো হ্যাঁ भगवान का स्वरूप शक्ति है शक्ति भगवान का स्वरूप शक्ति का बाहर जो शक्ति है बोलकर महसूस होता है लेकिन स्वरूप शक्ति नहीं रहने से जिस शक्ति का कोई एग्जिस्टेंस नहीं है अस्तित्व तो नहीं है उसका नाम है মায়া শক্তি ভগবানের স্বরূপ শক্তিকে সরিয়ে নিলে পরে এই শক্তিটা থাকে না তাহলে মানে এই দাঁড়ালো ভগবানের গোলকে যে সর্বশক্তি আছে তার যে ছায়াটা তার যে ছায়াটা শ্যাডো এই জগতে পড়েছে সেই ছায়াটা দুর্গা শক্তি যেটা মহামায়া শক্তি সেটা বলা আছে সৃষ্টি স্থিতি পলয় সাধন শক্তি রেখা ছায়েব যস্ব ভুবনানি বিভর্তি দুর্গা ইচ্ছানুরূপমপি যস্ব চ চেষ্টাতে সা গোবিন্দমাদি পুরুষম তমহম ভজামি ইত্যাদি কথা আছে প্রচন্ড কষ্ট হচ্ছে বলছেন এইভাবে দেখা যায় ভগবানের স্বরূপ শক্তিকে যদি সরিয়ে নেওয়া হয় তা এই জগতে যত ছায়া পড়েছে সব ব্যানিশ হয়ে যায় ভগবানের যে ছায়া পড়েছে ভগবানের যে মায়া শক্তি এই মায়া শক্তির বিকার এই জগৎ মায়াশক্তির জগৎ মায়াশক্তির যে বিকার এই যতগুলো দেহ আছে সব মায়াশক্তির বিকার কিন্তু ভেতরে যে আত্মাটা আছে সেটা নয় কিন্তু বোঝা গেল না কি বললাম ভগবানের মায়াশক্তির বিকাশ যত দেখা যাচ্ছে যত রূপগুণ সব মায়াশক্তির বিকাশ ডিফর্মেশন আমাদের শিক্ষিত সমাজে বলতে হয় এই যে এই জগৎটা এই যে মেটেরিয়াল জগৎটা এই মেটেরিয়াল জগৎটা এটা হচ্ছে পারভার্টের reflection of that transcendental world অপ্রাকৃত জগতের একটা বিকৃত প্রতিফলন বোঝা গেল এখানে যে স্ত্রী পুরুষের ভালোবাসা এটা ঘৃণার ব্যাপার থুক্কার কিন্তু এই ভালোবাসাটা আবার উল্টে যদি চলে যায় গোলকে সেটা ভালো হয়ে যাবে বলে কি করে হয় বাবা আপনার তো কথাগুলো বুঝতে পারছি না এই এক্ষুনি যে মানেটা বললাম বুদ্ধিমান হলে বুঝে নেবে মানে এই জগৎটা হলো ওই জগতের বিকৃত প্রতিফলন উল্টো প্রতিফলন বোঝা গেল না কি বললাম যেমন আয়নার সামনে দাঁড়ালে আমার বাঁ হাতটাকে ডান হাত বলে মনে হবে হবে তো বাম চক্ষুটা ডান উল্টো হয়ে গেছে যেটা এই জগতে যত ঘৃণার বিষয় সেটা ওখানে তত এক্সেলেন্ট বোঝা গেল না আমার কথাটা এখনো অবজেক্টিভ টাইপ যদি কোশ্চেন আসে ব্যাংকিং এক্সামে তখন তো ফেল মেরে যাবে বুঝতে পারছে না কেউ খুব সোজা জিনিস যদি আমি বলে থাকি ওই জগতের উল্টো প্রতিফলন এখানে তাহলে এটা তো সঙ্গে সঙ্গে সঙ্গে বোঝা যাবে যেটা এখানে যেখানে এখানে সবচেয়ে খারাপ সেটা ওখানে সবচেয়ে ভালো উল্টো তো বললাম বোঝা গেল না ওখানে যেটা সবচেয়ে ভালো এখানে সেটা এখানে যেটা সবচেয়ে ঘৃণা স্ত্রী পুরুষের ভালোবাসা ওখানে তো পুরুষ আর দ্বিতীয় নেই কৃষ্ণই একমাত্র কৃষ্ণকে পরম পুরুষ বলা হয় আর যেসব পুরুষ আছে বলে সব কৃষ্ণের এক্সপেনশন অন্য কিছু নয় তাহলে সেখানে দেখা গেল যে পরম পুরুষ কৃষ্ণই একমাত্র ভোক্তা আর কেউ নেই এই জগতে ভোক্তা বহু আছে এসব কথা আমি যখন রাজক্রীড়া সম্বন্ধে দুই চার কথা বলবো তখন তুলব এখন বেশি কথা বলবো না তাহলে মায়াশক্তির দ্বারা মোহিত হয়ে যশোদা মা এবং রোহিণী মা কোনো কথা বলতে পারেন নাই বোঝা গেল কি বললাম কোন মায়া সেটা কোন মায়া কোন মায়া সেটা স্বজন উন্মুখিনী মায়া স্বজন বিমোহিনী মায়া সজ্জন বিমান অর্থাৎ নিজজনকে মোহিত করে দেবো লীলাটাকে পুষ্টির জন্য বোঝা গেল কি বললাম স্বজন মানে নিজজন নিজের পরিকর মা বাবা যাদের আছে সবাইকে এটাকে বলে স্বজন বিমোহিনী মারা আর পুতনা সত্যি সত্যি রাক্ষুসী পুতনা কেন গোপালের সামনে আসতে পারলো আপনারা তো বলেন যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার এখানে উত্তর হলো গোপাল ইচ্ছে করে তাকে প্রশ্রয় দিয়েছিলেন সে তো রাক্ষসী সে যদি না আসে তাহলে ওই ধরনের লীলাটা হবে না কৃষ্ণের ইচ্ছা কৃষ্ণের অপ্রাকৃত শরীর এই জগৎ প্রপঞ্চে কখনোই আসতে পারে না কিন্তু কেন আসে ভগবানের ইচ্ছায় ভগবান নিজের ইচ্ছায় ভগবানের অপ্রাকৃত শরীর এ প্রপঞ্চে জগৎ প্রপঞ্চে কখনোই অবতীর্ণ হওয়া সম্ভব নয় কিন্তু ভগবান ইচ্ছে করে অবতীর্ণ হন সেটা মায়াকে যোগ মায়াকে আশ্রয় করে অবতীর্ণ হন এ কথা শাস্তে বলা আছে তাহলে আমরা দেখলাম এইভাবে সমাধান হলো তাহলে এখন নাম যখন দেয়া হলো নামকরণের পর আমরা দেখলাম সেই সেখানে এখনও গর্গমণি বলে যাচ্ছেন বলছেন জয় এতস্মিন মহাভাগা প্রীতিম করবন্তী মানবাহা নারয় অভিভবন্তি এতানো বিষ্ণু পাক্ষা নিবাসুরাহা বলছেন যে সকল মানবগণ এ মহাভাগ্যবান তোমার এই পুত্রকে প্রীতি করবে শত্রুগণ তাকে পরাভূত করতে পারবে না অসুরগণ যেমন বিষ্ণু পক্ষাশ্রিত জনগণকে পরাভূত করতে পারে না সেরকম তোমার এই ছেলেই হলো অর্থাৎ পক্ষান্তরে বলতে যে এই ছেলেই তোমার হলো পরাৎপর অখিলেশ্বর তসমান নন্দাত্মজ অয়ম তে নারায়ণ সমম গুণই বলছেন তসমাদ নন্দাত্মজ অয়ম তে নারায়ণ সম সমগুণই বলছে নারায়ণ সমঙ্গুণই নারায়ণের সমানই হচ্ছে এর গুণ মানে নারায়ণ থেকে অভিন্ন বলতে চাইছেন এরকম অর্থাৎ ভগবানই এসছেন এটা বোঝা গেল শ্রিয়া কীর্তানুভাবে না শ্রিয়া কীর্তি শ্রিয়া কীর্তানুভাবেন আর গোপায়স্য সমাহিতা একে খুব যত্ন করে পালন করো একে যেন বাইরের লোকরা সেরকম এর ওপর কোনো কিছু না করতে পারে এইভাবে ধীরে ধীরে বালককে গোপনভাবে পালন করার কথা বলা হলো এখানে বলা হচ্ছে যে কথাটা আমি দু তিন দিন আগে তুলেছিলাম কেউ যদি বলে থাকেন বলরামের বলরাম হচ্ছে কৃষ্ণের থেকে এক বছরের বড় আমি বলেছিলাম সেটা নয় কেন ভাগবতে প্রমাণ বলছেন ভাগবত বলছেন প্রমাণ কৃষ্ণ এবং বলরাম একসঙ্গে হামাগুড়ি দিচ্ছে তাই যারা একসঙ্গে হামাগুড়ি দিচ্ছে কি করে হয় যে ব্যক্তিটাকে বলা হয়েছে গর্গমণি বলছেন তার প্রচণ্ড বলশালী আর যে ব্যক্তিটা এক বছর আগে হয়েছে তে তো স্বাভাবিকভাবে এখন যদি ছোট বাচ্চাটা যখন হামাগুড়ি দেবে তখন ওই বাচ্চাটা চলার কথা মিলছে না হিসাব এখন ভাগবত বলছেন কালেন অল্প বলছেন কালেন অল্পেন রাজর্ষে রামাহা কৃষ্ণস্য গোকুলে অঘৃষ্ট জানুভি হ্যাঁ বলছেন পদভি বলছেন পদভীর পিচক্রমতুর রঞ্জ রঞ্জসা অত্যন্ত আনন্দ বিধান করিয়ে দিয়ে লোকের এ হামাগুড়ি দিয়ে বিভিন্ন জানু চক্রমণ যেটাকে বলে অর্থাৎ এরকমভাবে কোমর ঘিসতে ঘিসতে চলছেন বাচ্চা তাহলে এইখানে এবার তাদের লীলাটার সমান লীলা কৃষ্ণ বলরাম কি কি করছেন সেটা বলা হচ্ছে এবং তাদের এই সব বিলাস দেখে আর সেখানকার নন্দব্রজের কাউর আনন্দের কোনো সীমা নেই আনন্দে ভেসে যাচ্ছেন বলে এই কি বাচ্চা বাচ্চা তো অনেক হয় যে এই দুই বাচ্চা যেন গোকুলকে একেবারে আনন্দে যেন ডুবিয়ে রয়েছেন যার জন্য আমরা যখন আমরা যখন কার্তিক মাসে বলি ইতিদিক সলীলা ভীরানন্দ কুণ্ডে সঘোষণ নিমজ্জন্তম মাক্ষাপয়ন্তম ইত্যাদি কথা আমরা বলি কিসে বলি দামোদর রকমে এখানে ঠিক তাই নিজের লীলা দ্বারা পুরো আনন্দে একে একেবারে পুরো ব্রজভূমিকে নাচিয়ে দিচ্ছেন এই দুটো বাচ্চা কখনো গোয়ালে চলে যাচ্ছেন গোমাতার কাছে ওখানে ওখানে গিয়ে চলে যাচ্ছেন কখনো হিংস্র হ্যাঁ কোনো পশুকে ধরতে যাচ্ছেন মা যশোদা মা এবং নন্দ যশোদা মা এবং রোহিণী মা কিছুতেই সামলাতে পারছেন না এত চঞ্চল বাচ্চা বলছেন কৃষ্ণস্ব গোপ্য রুচিরম বিক্ষ কৌমার চাপলম শ্রেণ্যত্যা কিল কিল মাতু রীতি হৌছু সমাগতা বলছেন গোপিকাগণ সেই দুটো বাচ্চার কৌমার বয়সে লীলাতে একবারে অতিষ্ঠ হয়ে পড়ত এবং মায়ের কাছে এসে বলতো যশোদা তোর ছেলে এরকম ধরনের এরম অবস্থা করছে জানিস বলে খালি নালিশ করতো যদ্যপি হৃদয়তে আনন্দ সেই যেরকম বদমাইশি করত গোপিকারা ভালো লাগতো তথাপি যশোদা মায়ের কাছে এসে নালিশ করত আর সেখানে কি করতেন বলছেন বলছেন বাদশানো মুঞ্চন কচিত অসময়ে ক্রোশ সংজাত হাস স্তেয়ম বলছেন স্তেয়ম বলছেন স্বাদ ব্যত্য অর্থ দধি পয়হ কল্পিত স্তেন স্তেয় যোগই বলছেন কখনো কখনো কি করতে বা গৃহস্থের বাড়িতে অসময়েতে বাছুরগুলোকে ছেড়ে দিত অসময়ে মানে বাছুরগুলোকে ছাড়ানো হয় যখন দুধ দোয়ানো হবে তার আগে আর গোপাল গিয়ে কী করতো বাছুরগুলোকে ছেড়ে দিত যা যা যা মায়ের দুধ খা সব ছেড়ে দিত ওরা ল্যাস তুলে দৌড়াতো আর গৃহস্থগুলো রেগে যেত এই সময় কে ছাড়লো বাছুরটাকে এই খিলখিল করে হাসতো দূরে দাঁড়িয়ে এবারে বলছেন বৎসান মুঞ্চন কচিত অসময়ে ক্রোশ সঞ্জাত হাস ওদেরকে রাগিয়ে দিয়ে আর এ হাসত আর কখনো কখনো চুরি করত বিভিন্ন বিভিন্ন গোপালের এক গোপালের একটা ফুল টিম ছিল গোপালের ট্রুপ ছিল ফুল গোপালের গোকুলে চুরির একটা টিম ছিল ফুল চুরি করার টিম ও ট্রেনিং দেওয়া আছে সব কে কখন কোন বাড়িতে চুরি করবে সব বলা থাকতো ওই সময় গোপী ওখানে যাবে ওই সময় গোপী ঘুটে দিতে যাবে গোবর পরিষ্কার করে ওই সময় আমরা চুরি করব ওদের সব প্ল্যান প্রোগ্রাম ছিল ফুল গোপালের একটা টিম ছিল সেই টিম নিয়ে গোপাল খালি চুরি করে বেড়াতো এর বাড়ি ওর বাড়ি ওর কেউ ধরতে আর পারে না ধরতে পারবে কি করে চালু প্রচণ্ড তা যশোদা মায়ের কাছে এসে বলে দেখ তোর ছেলে এরকম চুরি করে যশোদা বলে কি করে সম্ভব এইটুকু আমার কচি বাচ্চা এই চুরি করে তুই বলিস আমার তো বিশ্বাস হয় না কি করে চুরি করবে আর ঘরেই বা কি কম আছে যে চুরি করবে বলিস তোরা এরমভাবে কথোপকথন হয় কিন্তু কি হয় এইভাবে বাচ্চা প্রচণ্ড বদমাইশি করে কখনো কখনো মাখনগুলো ঘর থেকে বার করে কি হলে বাঁদরগুলোকে বিলিয়ে দেয় বাঁদরগুলো মাখন গাছে উৎসবের সঙ্গে আরে মাখন বলছে মারকানো বলছেন মারকানো ভোক্ষানো বিভজ্যতি সচেত না আত্মি ভাণ্ডম ভিনত্তি আর দ্রব্যা বলছেন দ্রব্যা লাভে সগৃহ কুপিত জাতি উপক্রোশ উপক্রোশত কান অর্থাৎ বাঁদরকে দে বাঁদরদেরকে দান করে দিত এই মাখন নিয়ে বিলিয়ে দিত আর যদি কিছু না পেত তাহলে সেখানে খালি ভাঁড় ফাঁড় থাকলে সেটাকে ভেঙে দিয়ে চলে আসতো এত বড় বড় দামি দামি সব ভাণ্ড যেখানে মাখন তোলা হয় রাখা হয় আর যদি কোনো বস্তু সেই ঘরে না পায় তাহলে সেখানে কী করলে এইসব ভাণ্ডগুলো ভেঙে দিয়ে আসবে ঘরে যা ভাঙচুর করে আসবে ফুল ট্রুপস একেবারে অত্যাচার করে আসবে আর তাদের ঘরে যদি কোনো বাচ্চা থাকে প্রথম কথা তো ভাঙচুর করে এলো ঘরে যা যা ছিল বড় যে যে জিনিসগুলো ছিল মাটির কলসিব সব ভেঙে এলো তারপরেতে সেখানে যদি কোনো কচি বাচ্চা থাকে সেটাকে কি করবে কালের মধ্যে জোর করে খিমচি দিয়ে ও ঘুমোচ্ছিল আ করে চেতির সঙ্গে গোপাল দৌড় এখানে দৌড়াবে ও মাগুলো সব ছুটে আসলো বাচ্চাগুলো কি হয়েছে এই যে দেখে এরকম অবস্থা এরকম ব্যাপার কোনো ব্যক্তির কি হলো ঘরের মধ্যে তারা রয়েছেন ঘরের মধ্যে রয়েছে এখন ঘরে বেরোয়নি তাকে কি করতো তারা এখনো ঘর থেকে বেরোয়নি সকালে গিয়ে করলো তাদের ঘরে ছিকলটাকে লাগিয়ে দিয়ে চলে এলো এখন ছিকল লাগানোতে তো তারা লঘু সংখ্যায় যাবে ওরে দরজা খোল দরজা খোল আমার দরজা খোল কে বন্ধ করলো আর গোপাল পালিয়ে গেল ব্যাস তারা লঘু সংখ্যা গুরু সংখ্যা বেরোবে ও ছেকর লাগিয়ে পালালো পুরো বাস এরকম ব্যাপার আর যদি কোনো গোপী দূর থেকে দেখতে বললো চুরি করেছে চুরি করলি কেন হ্যাঁ দবি দেখবি কি করব। ও তখন কোমরে হাত দিয়ে বললো দেখবি কি করব। ওকে উল্টে বলবে গোপীকে উল্টে ধমকাবে গোপী যদি বলে দেখবি ধরবো ও তখন ও উল্টো ওকে ধরবে দেখবি কি করব। এরকম উল্টো ধমকাবে এইভাবে কোনো কোনো সময় গোপিকারা তাকে ধরেও ফেলতো আর ধরে ফেলে বলতো নাচ নাচ এখন নালে লাড্ডু দেবো না লাচ আর তখন লাড্ডুর লোভে নাচতে আরম্ভ করতো ঘুরে ঘুরে সে নাচ দেখে আর হাসি কি হ্যাঁ যে করে মাথায় গোপীদের মতো ঘোমটা দিয়ে সে নাচতে আরম্ভ করলো এরকম ব্যাপার একদিন প্রভাবতী এসে তা প্রভাবতী হচ্ছে তার ভাজ হয় অর্থাৎ বাঙালিরা ভাজ বলে অর্থাৎ নন্দবাবার ভাইয়ের বউ অর্থাৎ কৃষ্ণের কাকিমা হয় এখন সে এসে একদিন নালিশ করছে যশোদাকে যশোদা তো ছেলের যশোদা তো ছেলেটাকে বড় শাসন কর এখন অত্যন্ত বাচ্চা বয়স পরে কিন্তু অভ্যাস খারাপ হয়ে যাবে ও কিন্তু চুরি করছে কি বলিস তোরা চুরি করছে কোনোদিন একটু হাতে নাতে ধরে দিস তো মুখে খালি বয়স চুরি করে আমার এই ছোট বাচ্চাটাকে বদনাম হয় দে ঘরে আমার কি অভাব আছে চুরি করবে তোদের ঘরে একদিন ধরে দেখাস বলে ঠিক আছে একদিন ধরে তোকে দেব তখন বুঝবি বলে ঠিক আছে ধরে দিস আগে মুখে বলবি না রোজ রোজ চুরি করে একদিন তো গোপালকে ধরতেই পারবে একদিন চুরি করছে চুরি করতে গিয়ে সব সব বালকগুলো পালিয়ে গেছে গোপালের বন্ধুগুলো সব পালিয়ে গেছে আর গোপাল পালাতে পারেনি ওকে হাতে নাতে একবার এরম ধরে ফেলেছে ও ঝাঁপ দিয়ে পালাতে যাবে প্রভাবতী ধরে ফেলেছে বলে এবার আজকে তোকে ধরেছি যশোদা তো তোর মা তো আমার কথা বিশ্বাস করে না আজকে তোকে এবার দেবী চল এবার বলে কি করলেন তাকে ধরে নিয়ে বললেন না ও আমায় ছেড়ে দাও আর কোনোদিন চুরি করবো না তোমাকে তোমার পায়ে পড়ি তোকে আর পায়ে পড়ি তুই ছোয়া লাগে তোর মা আমাকে মিথ্যাবাদী বলে আগে তার কাছে নিয়ে যাই বলে হাত ধরে নিয়ে যাচ্ছে নিয়ে এবার ব্রজের নিয়ম হলো নব যারা রাস্তায় চলবে তারা ঘোমটা টেনে চলবে কেন বড় বুড়ো লোক সব জ্যেষ্ঠ আসে নিয়ম হলো সবসময় ঘোমটা টেনে চলবে ঘোমটা টেনে বাচ্চাটাকে এরম ধরে নিয়ে যাচ্ছে ধরে নিয়ে যেতে যেতে যশোদার বাড়ির সামনে এসে চিৎকার যশোদা কোথায় গেলি তুই যশোদা এই দেখ ছেলেটাকে ধরে নিয়ে এসছি অনেকক্ষণ চিৎকার করছে যশোদা গৃহকর্ম থেকে বেরিয়ে এসছে কি বলছিস বলছে তোর ছেলেকে ধরে নিয়েছি দেখ আজকে হাতে নাতে ধরেছি এতদিন তো বিশ্বাস করিস এই দেখ তোর ছেলে ঘোমটাটাকে সরাতে পারছে না কেন ওখানে জ্যেষ্ঠ থাকে নন্দ বাবা থাকে বিভিন্ন লোক থাকতে পারে ওই জন্য বধূ কখনো না বা এখনকার দিনে যেরকম নিয়ম ছিল না যশোদমা চিৎকার করে বলছে ওরে কাকে ধরে নিয়েছি দেখ ভালো করে তোর ছেলে না আমার ছেলে কাকে ধরে নিয়েছি দেখ ঘুমটাটাকে সরিয়ে দিকে তো আমার ছেলে আমার ছেলে হলো কি করে এ তো গোপালকে নিয়ে এসেছিলাম তারপর নিয়ে নিজের ছেলেকে নিয়ে মাঝ রাস্তায় এসছে তখন বলছে গোপী আজকে তোর ছেলের রূপ ধরেছি কালকে যদি আমাকে ধরে নিয়ে যাস তাহলে তোর স্বামীর রূপ ধরবো তোর লজ্জায় মরে যাবি তুই আজকে তো তুই ধরেছিস আজকে তোর ছেলের রূপ ধরেছি আজকে তোর লজ্জা অত কিছু হয়নি কালকে যদি তুই আমাকে ধরে নিয়ে যাস তাহলে তোর স্বামীর রূপ ধরবো তখন তুই লজ্জায় মরে যাবি উড়ে ছাড় রে বাচ্চা রে যা যা দূর হ দূর হ ভাবে পুরো ব্রজেতে সমস্ত ব্রজবাসী কিন্তু আনন্দে আটখানা মনে হচ্ছে যেন নালিশ করতে আসছে তাদের নালিশ করতে আসার উদ্দেশ্য এই প্রথম কথা হলো গোপালের আরও মজা দেখবে তাদের ইচ্ছাই হলো তাদের মনের ইচ্ছাটাকে গোপাল পূর্ণ করেছে তাদের প্রত্যেকের ইচ্ছা ছিল আমাদের ঘরে যদি গোপাল খেত আমাদের ঘরে যদি থাকতো এদের প্রত্যেকের গোপিকাগণের এই ইচ্ছাগুলোকে ভাবে প্রমাণ করবে না মানে মনে হচ্ছে যেন চুরি করছেন আসলে তা নয় গোপীগণে সবার ইচ্ছা সেই ইচ্ছাগুলোকে তিনি পূর্ণ করেছেন এইভাবে চুরি লীলা করে আর বাস্তবিক পক্ষে যদি কেউ চোর তাকে বলা হতো এই চোর বেটা কোথাকার খালি চুরি করে বেড়ায় তখন গোপাল উল্টো বলতো এই তুই তো চোর আমি চোর না তুই চোর গোপালকে যদি বলা হতো এই চোর বেটা চুরি করে বেড়ায় তাহলে আমি চোর না তুই চোর কে চোর তুই চোর আর সত্যি হিসাব মতো দেখলে পরে আমরাই কিন্তু চোর এই অনন্ত ব্রহ্মাণ্ডে যা কিছু আছে সবই তো গোপালে যা কিছু খাচ্ছে সব চুরি করে খাচ্ছে সব লুটে পুটে তাহলে ঠিকই বল হিসাব মতো ঠিকই বলছে মনে হচ্ছে যেন মিথ্যে বলছে তা নয় এইভাবে গোপাল কি করছেন বিস্তর লীলা করছেন আর এখানে শাস্ত্রকারা বলছেন রাজা বলছেন কি আনন্দের বিষয় কি আনন্দের বিষয় সে রাজবাচ নন্দ কিমকরদ ব্রহ্মণ শ্রেয় এবং মহোদয় যশোদা চ মহাভাগা পপৌ ইয়াস্তনম হরি বলছেন নন্দ বাবা কি এমন করেছিল যে পরাৎপর অখিলেশ্বর পরব্রহ্ম তার বারান্দাতে খেলে বেড়াচ্ছে অনন্ত ব্রহ্মাণ্ড নায়ক কৃষ্ণ নন্দ বাবার বারান্দাতে খেলে বেড়াচ্ছে কি ভাগ্য করেছিল নন্দবাবা বাবা আর যশোদামাই বা কি এমন করেছিল যাতে তার স্তনপান করছেন এই পরাত পরাখলেশ্বর হরি ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং বালগোপাল খাচ্ছেন ব্যাপারটা কি এ কথার উত্তর আমি আগে বলেছিলাম সেটা কি বলছেন নন্দবাবা এবং যশোদামা এরা ছিল ধরা এবং দ্রোণ ধরা এবং দ্রোণ এরা দুই দম্পতি তপস্যা করেছিল এরকমভাবে পাহাড়ি জঙ্গলে তপস্যা করার ফলেতে ভগবান শ্রীকৃষ্ণ সন্তুষ্ট হয়েছিলেন আর তাদেরকে তাদের পুত্রত্ব স্বীকার করেছিলেন আমার মতো পুত্রত্ব হয় না তবে আমি আসব এইভাবে বলে এখন সেই যে তা ভগবান কথা দিয়েছিলেন সেটি রেখেছেন আর আমরা আগেই বলেছি এসব কথা আর একবার এখানে নবস্কন্দ বলছেন যে নবম অধ্যায় বলছেন শ্রী সুকবাচ একদা গৃহদা গৃহদাসিসু যশোদা গোহিনী কর্মান্তর নিযুক্ত আসু নির্মমন্ত স্বয়ং দধি এখানে প্রসঙ্গ আসছে দামোদরের লীলা অর্থাৎ দামবন্ধন কি করে মা তাকে কোমরে বেঁধে উলুখলের সঙ্গে শাস্তি দিয়েছিলেন সেই প্রসঙ্গটা আসছেন একদা গৃহদাসীগণকে বিভিন্ন কাজেতে নিমজ্জিত করে কাজে লাগিয়ে দিয়ে যশোদা নন্দগোহিনী নন্দ মহারাজের গৃহিণী কর্মান্তর নিযুক্ত নিযুক্ত আসু তাদেরকে অন্য কর্মে নিযুক্ত করে নির্মমান তো স্বয়ং দধি তিনি নিজে দধি দধিমন্ধন করতে বসেছেন যশোদা মা নিজে দধিমন্থন করতে ভালোবাসতেন বিশেষ করে গোপাল যে দধিগুলো খাবে দধি মন্থন করে মাখন উঠবে সেগুলো মন্থন করার কায়দা আছে এবং কোন কোন গরুর কোন কোন গোমাতার যে মাখন সেটা গোপালের সবচেয়ে বেশি পছন্দ সেগুলো যশোদামা জানতেন গোমাতাগুলোর প্রত্যেকের নাম ছিল প্রত্যেকের নাম ছিল সেই নাম ধরে ধরে গোপাল ডাকতেন আমি সে প্রসঙ্গ পরে আসব বলছেন এই যে শ্যামলি ধবলি পদ্মিনী বিভিন্ন নাম আছে বিভিন্ন নাম আছে সেই নামের গো গো গোমাতা যারা আছেন বাছা বাছা কিছু গোমাতা আছেন যাদের গোমাতায় পদ্মগন্ধ অর্থাৎ দুধ দুধ যখন ধুয়ে নিয়ে আসে ওখানে পদ্মের মতো গন্ধ বেরোয় সেই দুধ অ্যাকচুয়ালি কৃষ্ণ সবচেয়ে বেশি পছন্দ করেন সেই জন্য যশোদা মা কী করেন সেই যে মাখন তুলবেন সেই মাখন তোলার জন্য তিনি নিজে কাজ করেন অর্থাৎ দই পেতে দিয়েছেন পরের দিন সেই মাখন তোলার জন্য তিনি নিজে মাখন তোলার জন্য ব্যস্ত হন কাজে লেগে যান আর সেখানে করতে করতে মাখন যখন যখন দধি মন্থন করছেন তখন জানি জানি হো গীতানি তদ্বাল চরিতানি চ দধি নির্মন্থনে কালে স্মরন্তি তানি অগায়ত বলছেন যখন দধিমন্থন করছিলেন বাল গোপালের বিভিন্ন সময়ের বিভিন্ন রকম লীলা কথা তার স্মৃতিপটে আসছে আনন্দের সঙ্গে তে সেইগুলো গাইছেন সেইগুলো গাইছেন এবং তিনি দধিমন্থন করছেন দধিমন্থন করতে করতে এরকম গান করছেন আত্মীয় দধিমন্থন করছেন বালগোপালের বিভিন্ন চরিত্র আর যখন গোপাল পালকিতে শুয়ে থাকেন মানে এই যে পালনা যেটাকে বলে ঝুলন ওর মধ্যে গোপালকে শুয়ে রাখা হয় ছোট বয়স থেকে এটা যশোদা মা ওই পাল্লার মধ্যে শুয়ে রাখেন গোপালকে আর একটু করে টানেন আর টানলে একটু নড়ে এদের ঝোলে তাতে গোপালের খুব আনন্দ হয় আর যশোদা মা ওরকম গান করতেন সুন্দর ব্রজেতে এরকম আছে মেরো লালা ঝুলে পালনা নেক হলে ঝোকা দিজো মেরো লালা ঝুলে পালনা নেক হলে ঝোকা দিজো এরকমভাবে ব্রজেতে গান করা হয় তাকে আমরা টানবে আর গোপালের রাম দুলবে আর আরামে শুয়ে থাকবে এখানে এখন বর্ণনা কোথায় আছে বলছেন যে জানি জানি হো গীতানি তৎবাল চরিতানি ছ ছোটোবেলাকার সমস্ত লীলাগুলো তার ছোট তো এখনও ছোট আছেন যত লীলা তুমি করে বেড়াচ্ছেন দিনে রাতে সেই সব লীলাগুলোর কথা খালি স্মরণে আসছে আর আনন্দে তিনি দৈদিক মন্থন করতে করতে ওই লীলা স্মরণ করছেন আর যশোদা মায়ের গায়ের রং বলা আছে অন্য স্থানেতে এখানে নেই শ্যামবর্ণা ছিলেন হর্ষা নয় যশোদামা শ্যামবর্ণা ছিলেন আর একটু শরীরটা একটু ভারী কি ছিল রোগা ছিলেন না বিভিন্ন রকম বর্ণনা আছে আর খৌমম বাসাহা পৃথু তটে বিভ্রতি সূত্রনাধ্যম পুত্র স্নেহ স্নুত কুচযুগম জাত কম্পঞ্চ শুভ্র আর রজ্জাকর্ষ শ্রম ভুজ চলৎ কঙ্কনৌক কুণ্ডলে চ সৈন্যম বাক্তম কবর বিগলত মালতি নির্মমান্থ যখন দধিমন্ধন করছেন তখন সুখদেব গোস্বামী একটা ছবি তুলে ধরেছেন সুন্দর ছবি যে ছবিটাকে কোনো ভাষার দ্বারা বর্ণনা করা যায় না যারা সেই লীলাতে প্রবিষ্ট হয়েছেন তারা ছাড়া জড়জগতের কোনো ব্যক্তি অনুভব করতে পারবেন না অত্যন্ত সূক্ষ্ম পশমী কাপড় খৌমন বাসম খৌমন বাসাহা পৃথুকচিচতে বা যে এরকমভাবে তিনি খুব সুন্দর শৌখিন কাপড় পরেছেন আর তাতে কি হয়েছে বিভিন্ন রকম গয়নাগাটি আছে তার মধ্যে আর তার মধ্যে কি হয়েছে এই যে গয়নাগাটিগুলো তিনি যখন এরকমভাবে টানছেন আর তার খোঁপায় রয়েছে মালতী ফুলের মালা এই মালতী ফুলের মালা আর গায়ে আস্তে আস্তে ঘাম হচ্ছে এরকম চালাচ্ছেন সিন্নবাক্তম আর কবরী বলছেন কবরী বিগলত মালতিনের নির্মন্থ আর যখন তিনি মন্থন করছেন একটা একটা করে খোঁপা থেকে মালতী ফুলের মালা ফুলগুলো খসে খসে পড়ছে অপূর্ব আর রজ্জু রজ্জু টানবার জন্য আকর্ষণের জন্য কুণ্ডলটা তার কানের কুণ্ডল দুলছে মান দুলছে আর কুচো যুগ সেটাও দুলছে সুন্দরভাবে আর সেখানে গোপালের স্নেহতে দুধ উতলে পড়ছে নিজের স্তন থেকে দুধ দুধ একেবারে উতলে এরকম অবস্থা এরকম অবস্থায় হঠাৎ কি হলো গোপাল এবারে গোপালের ঘুম ভেঙে গেছে এটা খুব ভোরের কথা বলছি অরুণোদয়ের সময় সেই সময় হঠাৎ কি হলো এইসব আওয়াজে গোপালের ঘুম ভেঙে গেল সে রয়েছে কোথায় ওই পাল্লার মধ্যে যেখানে শুয়ে থাকেন গোপাল ছোট্ট গোপাল তোয়াম স্তন্য বলছেন তোয়াম স্তন্য কাম আস্বাদ্য মতনন্তিম জননীম হরি গৃহীত্বা দধি মন্থনম ন্যাসেধত প্রতিমা বহন সরজা গোপাল কি করলেন গোপাল সেখান থেকে পালকি পালনা থেকে নেবে এলেন কাউকে কিছু না এসে স্মার্টলি একেবারে মায়ের কাছে চলে গেলেন কোনো কথা নেই বাতি নেই মায়ের সম্মুখে দাঁড়িয়ে কোনো কথা নেই টুক করে এই যে মন্থন করছে দ্বন্দ্বটাকে গেলাম ধরে দাঁড়িয়ে ফেললো মায়ের দিকে তাকিয়ে ওরে বাবা সোজা মন্থনটা দণ্ডিটাকে ধরে ফেললো ধরে আমরা তাকিয়ে রইল মায়ের দিকে মানে কত একেবারে বিশাল গম্ভীর ব্যক্তি মা তখন দেখে আর কি করে দধি মন্থন বন্ধ করতে বলছে সঙ্গে সঙ্গে গোপালকে ওইটা নিয়ে গোপালকে কোলে নিল কোলে নিয়ে কি করলেন তম অঙ্কম আরূঢ় মপায়স্তনম স্নেহ স্নুতম সস্মিতমিক্ষিতম মুখম তারে মুচকি মুচকি হাসি গোপালের এই দুধ পান করেছেন স্তনের দুধ পান করাচ্ছেন আর একটু একটু করে মাথাটাকে নাড়ছেন চুলটাকে নাড়ছেন আদর করছেন কি সুন্দরভাবে এইভাবে তিনি কি করছেন হঠাৎ দেখলেন যে উনুনেতে চুলা চুলা অর্থাৎ উনুনেতে যে দুধ চড়িয়ে এসছিলেন যে দুধ দিয়ে তিনি দই পাতবেন আর সেই দই থেকে মাখন করবেন পরের দিন এটা হচ্ছে অত্যন্ত ভালো ভালো গৌমাতা যে আছে মানে ভালো সবাই ভালো তার মধ্যে বিশেষ নাম করা গো আছে শ্যামলি ধবলি হ্যাঁ এইসব নাম আছে সেই সব আটজন না করজন গোমাতা ছিল বিশেষ গোমাতা তার দুধটাই গোপাল খেতেন বেশি এমনি তো সব মৌমাতার এইটা বেশি পছন্দ করতেন যাই এখানে বলছেন যে গোপাল দুধ পান করছেন কিন্তু গোপালের এখনও তৃপ্তি হয় নাই এখনও দুধ পান করে যাচ্ছেন দুধ পান আরও আরও করবেন হঠাৎ যশোদমা যখন দেখছেন যে উনুনেতে আমার দুধ উতলে যাচ্ছে যে প্রসঙ্গটা কাল বলছিলাম আমি বোধহয় সঙ্গে সঙ্গে কি হলো যশোদমা বাচ্চাকে স্তন থেকে নাবিয়ে রেখে মাটিতে ছুটে গেলেন ওই উনুন থেকে দইটাকে দুধটাকে নবাবার জন্য শিগগিরই যেন উনুনের মধ্যে না পড়ে যায় সেই সময় গোপাল কি করলো বলছেন গোপালের তৃপ্ত হয়নি বলছেন অতৃপ্ত মুৎসৃজ্য জবেন সা যজৌ বুৎসৃচ্য মানে পয়সী তদধিশ্রিতে সেটাকে নাবিয়ে রাখবার জন্য গেলেন কিন্তু গোপাল তৃপ্ত হননি এখন অনেক দুধ পান করতেন সেখানে কি হলো গোপাল যেই মা অন্য ঘরে গেছেন দুধ দুধকে নাবিয়ে আনার জন্য গোপালের এবার রাগ হয়ে গেছে অপ্রাকৃত রাগ সেখানে কি করলেন বলে তবে রে আমার এখনো পেট ভরলো না এখন চলে গেল আমাকে ফেলে রেখে বলে কি করলেন সঞ্জাত কোপহ স্ফুরিতাধুর বলছেন সঞ্জাত কোপহ স্ফুরিতা রুণাধরম সন্দস্য দদভি বলছে সন্দস্য দদভির দধি মন্থন ভাজনম ভিত্যা মিশাস্য দৃশদশনা রহো জঘাসো হৈয়ঙ্গবম অন্তরম গত ভিতা মৃষা অশ্রু মিথ্যে মিথ্যে কাঁদতে আরম্ভ করলো আমার পেট ভরল না আমার চলে গেল আর সেখানে একটা পাথর ছিল নুড়ি সেই নুড়িটা দিয়ে কি করলেন যশোদামা যে বিরাট বড় কলসি তাদের একটু কলসি নয় এত বড় সেই কলসি হয়তো পঞ্চাশ বছর ষাট বছর একশো বছর আগেকার এরকম দামি কলসি তার মধ্যে দুই মন্তন করছিলেন এখানে ওই পাথরটাকে সামনে পেয়ে পাথরটা দিয়ে জোরে মারলেন একেবারে সঙ্গে সঙ্গে পুরো কলসি ফেটে যত তোর মধ্যে দই ছিল সমস্ত ঘর একেবারে দইয়ে ভর্তি হয়ে গেল আর গোপাল ওরকমভাবে ভেঙে দিয়ে গুন্ডাগিরি করে সব চলে গেলেন অন্য ঘরে পালিয়ে চলে গেলেন ভেঙে দিলেন পুরো মারলেন পাথর দিয়ে দিয়ে ভেঙে দিয়ে চলে গেলেন মায়ের দিকে কি করলেন হ্যাঁ ও তো এখন মিশা কাঁদতে কাঁদতে রাগ হলো দুধ পেট ভরেনি ওই জন্য মিথ্যে মিথ্যে কাঁদলেন ভিত্তা মিশাস্য দর্শন বলছেন বলছেন ভিত্তা মিশাশ্রুর দৃশ্য দর্শনা রহ যঘাস হৈয়ঙ্গম অন্তরঙ্গত